সাদ ইবনু আবু ওয়াক্কাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নাবি সাল্লাহ সাল্লামকে আবদুল্লাহ ইবনু সালাম রদিয়াল্লাহ তাল্লাহ্ন ছাড়া জমিনে বিচরণশীল কারো ব্যাপারে এ কথাটি বলতে শুনিনি যে নিশ্চয়ই তিনি জান্নাতবাসী সাদ রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন তারই ব্যাপারে সুরাহ কাফের এ আয়াত নাজিল হয়েছে অর্থাৎ এ ব্যাপারে বনি ইসরায়েলদের মধ্য থেকেও একজন সাক্ষ্য দান করেছে উক্ত হাদিসের শুরুতে উল্লিখিত সানাদে ইমাম বুখারির উস্তাজ আবদুল্লাহ বিন ইউসুফ সন্দেহ পোষণ করে বলেন যে বর্ণনাকারী মালিক উল্লিখিত আয়াতটি নিজের তরফ হতে এখানে বৃদ্ধি করে বলেছেন নাকি এই হাদিসের সানাদের সাথেই সম্পৃক্ত তা আমি জানি না